মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম রসুলহিল আমিন আম্মাবাদ পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামে নারীর মর্যাদা বিষয়ে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি কি দিল আগের লোক কি দিয়েছিল কতটা ইসলাম আরও বেশি দিল কোন আইনকে ইসলাম মিটিয়ে দিল তার জায়গায় নতুন আইন ইসলাম এনে দিল কতটা শান্তি দিল এই ব্যাপারে অনেক কথা আপনাদেরকে বলেছি আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি তাই এই বিভিন্ন সমাজ ব্যবস্থার কথা আলোচনা করেছি এবং ইসলামের কি স্ট্যান্ড তা আপনার সামনে আমি উল্লেখ করেছি বর্তমান সভ্যতার কথা কিছু আপনার সামনে উল্লেখ করেছি এবং সেগুলোকে ইসলাম সাপোর্ট করে না তার আমি প্রমাণ আপনার সামনে দিয়েছি তারপর শুধু আমার ব্যক্তিগত মত যে আমার খেয়াল অনুযায়ী একটাই জিনিস শুধু আমি আলোচনা করিনি সেই আলোচনাটা আজ আপনাদের সামনে আমি করে দেব আজ তা হলো এই যেখানে দুই মন এক জায়গায় থাকে থেকে একটা সংসার নামের গাড়িটাকে চালাই তো সেখানে দুই চাকার ভেতরে কখনো একটু কখনো আধটু সমস্যা দেখা দিতে পারে অস্বাভাবিক নয় কখনো চাকার ভেতরে জ্যাম হতে পারে কখনো একটা ঠিক চলবে আর একটা বেঠিক চলবে এটা হতে পারে এটা অস্বাভাবিক নয় যখনই দুই চাকা সমানভাবে চলবে না তখন সংসার নামের গাড়িটা বাধাপ্রাপ্ত হবে হোঁচট খাবে যেখানে সেখানে গিয়ে আটকে যাবে এটা হবে তার জন্য আমাদের জানা দরকার যদি স্বামী স্ত্রীর ভেতরে কোনো রকমের ফাটল ধরে যায় কোনো রকমের সমস্যা দেখা দেয় তাহলে সেই অবস্থায় আমাকে ইসলাম কি ফর্মুলা দিচ্ছে ওই ফর্মুলাকে আমি যদি মেনটেন করি তাহলে আমার জ্যাম চাক্কা ছুটে যাবে এবং সংসার নামের গাড়ি আবার ঠিক হয়ে চলতে আরম্ভ করবে এবং এখানে এমনিতে একটা প্রসঙ্গ চলেই আসে যে সাংসারিক জীবনে শাসন বলে কোনো জিনিস আছে শাসন করা যায় না যায় না প্রয়োজন যদি লাগে তাহলে নারী নরের বিরুদ্ধে এবং নর নারীর বিরুদ্ধে কোনো কথা নিজে নিজেরাই বলতে পাবে না পাবে না প্রয়োজন হতে গেলে নারী তার স্বামীর বিরুদ্ধে আদালতে যেতে পারে না পারে না যদি প্রয়োজন হয় স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে না পারে না যে কোনো ব্যবহার ইসলামের সব মননশীল এবং মানবতার বিবেকের সাথে সম্মতি রেখেই চলছে তাই যেখানেই সমাজ ব্যবস্থা আছে সেখানে আইন বা সেইখানে দণ্ডের ব্যবস্থা অবশ্যই থাকা দরকার যদি দণ্ডের ব্যবস্থা না থাকে তাহলে কোনো দেশ কোনো সমাজ ঠিকভাবে চলতে পারে না ঠিকভাবে চলবে না তাই আল্লাহ রাবুল আলমিন এই সুন্দর দিন আমাদেরকে দিয়েছেন এবং দিনের যতগুলো বিধান বিধানকে দেওয়ার পর তার সাথে সাথে তার উল্টো যদি হয়ে যায় তো তার কি হবে সে কথাটাও আলোচনা করে দেওয়া হয়েছে ধরুন একজন লোক নামাজ পড়ে না তাহলে তার কি সাজা হবে একজন লোক মদ্যপান করে তার কি সাজা হবে একজন লোক যখন তখন ব্যভিচারে ধরা পড়ে যায় তার কি সাজা হবে একটা লোক একজন সতী সাধী মেয়ে ছেলেকে অপবাদ দিয়ে দিল বা একটা পুরুষ লোককে অপবাদ দিয়ে দিল অপবাদের কি সাজা হবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন সাজা এবং শাস্তির বিধান পর্যন্ত ইসলামের ভেতরে রেখেছেন কেন রেখেছেন শাস্তির বিধান না থাকতে গেলে মানুষ শঙ্কিত হবে না এবং মানুষ হয়ে যাবে লাগামহীন মানুষ হয়ে যাবে একেবারে আজাদ তার জন্য ক্ষেত্র বিশেষে শাস্তির বিধান আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছেন এবং এটাও বিবেকসম্মত নিজের বাচ্চা যদি অবাধ্য হয়ে যায় তার জন্য শাস্তির বিধান আল্লাহ তালা দিয়েছেন ছেলে যদি অবাধ্য হয়ে যায় তো তাহলে তাকে দরকার পড়তে গেলে ও অল্প করে তার মানসিকতা বিপন্ন হোক শরীর ক্ষতবিক্ষত হয়ে যাক এইরকম নয় তাকে একটু ধমক দিতে হবে তাকে একটু চমক দিতে হবে চমক যদি না দেওয়া যায় ধমক যদি না দেওয়া যায় তাহলে পারে সে বেয়ারা হয়ে যেতে পারে তাই আল্লাহ এবং আল্লাহর রাসুল প্রত্যেকটি আইনের পেছনে তার যদি পাল্টা কিছু দেখতে পাওয়া যায় তো সেখানে আইন এটাই যে তাকে শাস্তির বিধান সেখানে লাগু করতে হবে শাস্তির বিধান প্রযোজ্য হবে শাস্তির কথা বলতে গিয়ে এখন প্রয়োজন হচ্ছে আমাদের স্বামী স্ত্রী চলতে গিয়ে মনের অমিল হয়ে গেল তাহলে কি হবে এই ক্ষেত্রে কাকে সাজা দেওয়া যাবে না সাজা দিতে হবে না এই জ্যামটা ছুটাবো কি দিয়ে এই যে মনের ভেতরে দুজনের কালি পড়ে গেছে এবং দুজনের মনের ভেতরে এই যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে এক অপর প্রতি ঘৃণা বিদ্বেষ উগরে দিচ্ছে এটাকে কি করে দূর করতে হবে তাহলে অচল সংসারকে যদি সচল করতে হয় আল্লাহ রবুল আলমিন বলছেন তোমাকে একবার শাস্তির বিধান পড়তে হবে এবং তোমাকে শাস্তির বিধান জেনে রাখতে হবে কি জানবো আমি তাই আমি সারা দুনিয়ার মায়েদেরকে বলবো আমি দুনিয়ার সারা বোনগুলোকে বলবো তারা যদি পারে ইংরেজি ভার্সনে তারা যদি পারে বাংলা ভার্সনে কোরআন মাজিদ যদি বাড়িতে থাকে তো তাহলে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন বিশেষ বিশেষ আলোচনা রেখেছেন কয়েকটি সুরাই এটা শকর করো আল্লাহর যে নারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন আল্লাহ রাব্বুল আলমিন দিয়ে একটা সুরার নাম দিয়েছেন সুরাত নেশা সুরাটার নামই হচ্ছে সুরা নেশা নেশার মানে হচ্ছে আওরাত নারী এই সুরাটা যদি পড়া যায় তাহলে নারীদের যত রকমের বিধিবিধান আছে সেখানে তারা শিখতে পারবে আল্লাহ তালা আর একটি সুরা নাজিল করেছেন সুরা আহজাব আর একটি সুরা সুরা নূর আর একটি সুরা সুরা তাহরিম আর একটি সুরা হলো সুরা তালাক এই যে কটা সুরার নাম আমি বললাম আমি সমস্ত মা বোনদেরকে বলবো এরা যেন এই সুরাগুলোকে অন্তত পক্ষে বাংলায় তার তর্জমাগুলোকে পড়ে তার মর্মগুলোকে যেন উদ্ধার করে নেয় মর্ম যদি উদ্ধার করে নিতে পারে তাহলে ওরাও কিন্তু ছোটোখাটো মলবির পর্যায়ে চলে যাবে কেন যে তাদের বিষয়ে যতগুলো কথা আছে আল্লাহ রাবুল আলমিন বেশি বেশি করে এই সুরা কটার ভেতরে তিনি তা উল্লেখ করে দিয়েছেন সেই নিশা সুরার মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়াল্লাতি তাহাফুনা নুসুজাহুন্না ওয়াহজর হুন্না ফিল মাজাজে হুন্না অর্থাৎ স্বামী স্ত্রীর দম্পত জীবন সুখেই গত হচ্ছিল হঠাৎ কোনো কারণে স্বামীর প্রতি বিবি নারাজ হয়ে গেছে কিংবা বিবি স্বামীর প্রতি নারাজ হয়ে গেছে মোট কথা স্ত্রী লোকটার ভেতরে দেখা যাচ্ছে এইরকম যে সে একটু বাঁকা পথে চলতে আরম্ভ করেছে যদি এমন হয়ে যায় যে সহধর্মিনী যাকে নিয়ে সংসার চলছে সেই বাঁকা পথে চলছে মন ভালো নেই কথাই কথাই যেন কেমন কড়া কড়া করে কথা বলে কথা বলতে গেল যেন মনে হবে চোখ লাল হয়ে আছে বাসন কোষণকে আছাড় মারে বাচ্চাদেরকে ও কারণে থাপ্পড় মারে চড় মারে মনে হচ্ছে যেন এখানে অশান্তি বিরাজ করছে এমন যদি লক্ষ্য করা যায় তাহলে ও পুরুষরা তোমাদেরকে সাবধান করে দিচ্ছি নারী জাতির জন্ম হয়েছে হাজরতে আদম আলাইহিসালামের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে কথা লক্ষ্য করবেন হাজরত আদমের বাম পাঁজরের বাঁকা হাড় থেকে তাদেরকে তৈরি করা হয়েছে কাজে তাদের চরিত্রের ভেতরে জন্মগতভাবে কিছুটা বাঁকাপোনা থাকবেই একটুখানি তারা মাইল হয়ে কাত হয়ে থাকবে কিসের দিকে বাঁকিয়ে থাকার দিকে অতএব তুমি যদি তার চলতে বলতে কোনো ভুল পেয়ে যাও তাহলে জোর করে জবরদস্তি করে ওই বাঁকাকে সোজা করার চেষ্টা করবে না নাবিজি বলছেন এজাস্তা কাম তাহা কাসার তাহা কোনো শক্ত জিনিসকে জোর করে তুমি যদি সোজা করতে যাও তাহলে সোজা হবে না বরং কট করে ভেঙে যাবে তাহলে ভেঙে যাওয়ার চাইতে যা আছে তাই থাক এটাকে সোজা করার বেশি চেষ্টা করো না এর মানে কি নারীর ভেতরে যদি কোনো তার চরিত্র মন্দ লাগে তাহলে আপনি বলবেন বাঁকা এই বাঁকা নারীকে সোজা করতে হবে কাজে আপনি শক্তি প্রয়োগ করবেন শক্তি প্রয়োগ করতে গেলে এমনটা হতে পারে যে সে মট করে ভেঙে যাবে ভেঙে যাওয়ার মানে কি সে যদি জোর করে বলে দেয় তোমার বাড়িতে আমার থাকা হবে না তুমি আমাকে মুক্ত করে দাও তোমার সাথে আমার বনাট হবে না তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে তালাক দিয়ে দাও রাগের বসীভূত হয়ে মেয়ে ছেলে এমন সিদ্ধান্ত নিতে পাঁচটা মিনিট লেট করবে না তাই আল্লাহ রবুল আলমিন পুরুষ জাতিকে বলছেন শোনো তোমরা ধৈর্যের পরিচয় দাও বাঁকা জিনিসটাকে অত তাড়াতাড়ি সোজা করার চেষ্টা করো না সোজা করতে গিয়ে সর্বনাশ হয়ে যাবে তুমি শেষে নিজে হাতটাকে এমনি করে কচলাবে আর বলবে হাই আমি এটাকে সোজা করতে গেলাম কেন তাহলে কি করতে হবে আমায় সেই বাঁকাকে নিয়েই চলতে হবে না এর কোনো বিধি বিধান আছে আল্লাহ রাবুল আলমিন আমাকে উপায় বলে দিয়েছেন সুন্দর উপায় আল্লাহ তালা বলে দিয়েছেন এটাই হচ্ছে সুরান নিসার আয়াত যদি স্ত্রীকে মনে হয় দেখে বাঁকা চলনে আছে প্রথম কাজ হচ্ছে প্রথম মেডিসিন হচ্ছে তাকে কি করো ফায়েজু হন না ওকে কিছু বুঝাতে হবে ওকে কিছু নাসিহাত করতে হবে নাসিহাতগুলো কেমন হবে যদি আপনার জানা থাকে নারী এবং নর কিভাবে জীবন কাটাবে তাহলে এই বিষয়ে সুন্দর সুন্দর বই বাজারে পাওয়া যায় ওই বইগুলোকে এনে যদি পারেন দুটো একটা অনুচ্ছেদগুলোকে তার সামনে পড়ে শোনাতে হবে স্বামীর মর্যাদা এই স্ত্রীকে এভাবে চলতে হবে আর কিভাবে চলতে হবে তা আপনার সামনে এক্ষুনি বলছি তবে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি তারপর আবার মোলাকাত হবে ইনশাআল্লাহ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك Marriage or divorce?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 আয়াতগুলো পড়ে পড়ে তাকে বুঝাতে হবে তুমি যদি নারাজ হয়ে যাও তুমি যে আমার থেকে মুখ ফিরিয়ে থাকো তাহলে সংসারটা কি দিয়ে চলবে তুমি যদি আমার কাছ থেকে চলে যাও আর তুমি আমাকে একাই ফেলে দাও তোমার বাচ্চাগুলোর কি হবে আমার বাচ্চাগুলোর কি হবে এই ঘর এই বাড়ি এই আয়েস আরামের সমস্ত সামানগুলো আমার কাছে কি দাম থাকবে তুমি এমনটা করো না অমুকের মা তুমি এটাকে বুঝতে চেষ্টা করো আমি তোমার স্বামী তোমাকে বুঝাচ্ছি এইভাবে আপনি যদি নরম নরম কথা বলে তাকে নিরিবিলিতে যখন স্বয়ন কক্ষে আপনার পার্শ্বে আপনি তাকে পাবেন তখন তাকে বুঝিয়ে বুঝিয়ে কথাগুলোকে তার মগজে ভরার চেষ্টা করুন নরম কথা বলতে গেলে সবাই শুনে সবাই মানে অতএব একটা মেয়ে ছেলে যখন দেখবে এ আমার স্বামী এ আমার মাথার মুকুট এ আমার বড় আর আমি ওর অধীনস্থ আর সে যদি আমার কাছে এত মিষ্টি মিষ্টি কথা বলে এত নরম নরম কথা বলে আর এত পড়ে গিয়ে যদি কথা বলে তাহলে আমি একটা মেয়ে ছেলে এত কড়া হয়ে থাকার যুক্তিতে কি আছে হতে পারে শুভবুদ্ধির উদ্রেক হবে তার ভেতরে এবং ইনশাল্লাহ হবে সে নিজে নিজে অনুতাপ অনুশোচনা প্রকাশ করবে আমি নিশ্চয়ই ভুল করেছি সে তখনই তার স্বামীকে বলবে স্বামী আমি বুঝতে পারিনি এটা ব্যাপারটা একটু অন্য হয়ে গেছিল যার কারণে এত দূর গড়িয়ে গেছে যাক তুমি মনে কিছু করো না তুমি আমাকে ক্ষমা করো আমি আর এইরকম করব না তাহলে আবার স্বামী এবং স্ত্রী তাদের পুরাতন জীবনে ফিরে আসবে আবার সুখ আবার শান্তি আবার এখানে আরাম আয়েস শুরু হয়ে যাবে এইবার যদি প্রসঙ্গত বলতে হয় তিন দিন বুঝালাম চার দিন বুঝালাম তারপরেও স্ত্রী যদি বাঁকা হয়েই থাকে সে যদি স্বামীর ফার্মাবারদারিতে রাজি না হয় তাহলে এবার কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন তার জন্য বিধান দিচ্ছেন রহুন নাফিল মাজাজে তাকে বিছান থেকে আলাদা করে দাও ঘর থেকে আলাদা নয় বিছান থেকে আলাদা করে দাও একটাই ছিল ছপ্পের খাট সেখানে স্বামী স্ত্রী আমরা আরাম করতাম এবার ওই ছপ্পের খাট থেকে স্ত্রীকে সরিয়ে দিতে হবে এই মশারির তলাই তোমার জায়গা হবে না এই ল্যাপের তলাই তোমার জায়গা হবে না তবে ঘরের বাইরে তোমাকে যেতে দেওয়া হবে না এই ঘরের মধ্যেই তোমাকে আলাদা ঘুমাতে হবে যদি আলাদা ঘুমাই তাহলে একদিন যাবে না দুই দিন যাবে না এগুলো পরীক্ষিত ব্যাপার ও নিজে নিজে একাই শুয়ে শুয়ে ভাববে আমি তো আমার স্বামীর কাছে গত পরশু দিন কত আনন্দের সঙ্গে মিলেমিশে শুয়েছিলাম কত দুনিয়ার গল্প করলাম কত রঙের গল্প করলাম কত রসের গল্প করলাম আজ আমার এমন কি হয়ে গেল যে সে আমাকে পার্শ্বে শোবার জায়গাটুকু দিল না সে এত দূর চলে গেল নিশ্চয় এর থেকে আরও দূরে আমার স্বামী চলে যেতে পারে এমন ভাবনাগুলো তার মগজে নাড়া দেবে যদি আলাদা করে দেওয়া যায় বিছান থেকে কিন্তু বার দেগার কোনো স্বামী তাকে আলাদা করে শাসন করতে গিয়ে ঘর থেকে যেন বাইরে না করে দেয় নাহলে আরও বড় ঘটনা ঘটে যেতে পারে ঘরেই থাকবে কিন্তু বিছানটা আলাদা হয়ে যাবে সে যদি মেনে যাই তাহলে আলহামদুলিল্লাহ মেনেই গেল যদি বলে যে না আমি মানব না আলাদা তো আলাদাই আছি আমি এভাবেই থেকে যাব। তাহলে আপনি কি ওভাবেই থেকে যাবেন চার দিন বুঝাতে বুঝাতে গেল পাঁচ দিন তাকে বিছান থেকে আলাদা করে চলে গেল তাহলে এইভাবে যদি মাসকে মাস চলে যায় তাহলে সংসার তো অচাল তখন আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াজরিবু হুন্না তাদেরকে একটু মার দাও মারের কথা শুনে খুব বেশি বগল বাজালে চলবে না বেশি আনন্দ প্রকাশ করলে চলবে না কেন যে আমার নাবি বিশ্ব নাবি জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন জারবান রাহিন তুমি তোমার স্ত্রীকে মারবে বটে কিন্তু এমন করে মারবে না যে তার রক্ত বেরিয়ে যায় তার চামড়া ফেটে যায় তার গা ফেটে ফেটে যায় এবং ক্ষতবিক্ষত হয়ে যায় এমন মারা চলবে না এবং ওয়ালা তাজরিবুল ওয়াজহা তোমরা চেহারাতে খবরদার খবরদার একটা আঘাত আনবে না চেহারা এত পবিত্র এবং চেহারার এত মূল্যবান অঙ্গ আল্লাহ তৈরি করেছেন এখানে কোনো রকমের স্পট কোনো রকমের দাগ যেন না পড়ে যায় তার জন্য আল্লাহ রবুল আলমিন স্বামীকে বলে দিচ্ছেন সাবধান যদি আদবের মার দিতেই হয় তাহলে শরীরের অন্য জায়গায় দাও বটে কিন্তু তার মুখে যেন একটা ফোটা মার না পড়ে যায় তাহলে কিভাবে মারতে হবে বুঝতে পারছেন এইভাবে মেরে তাকে শাসন করতে হবে যদি তারপরেও না হয় হতে তো পারে অসম্ভব নয় হতে পারে যদি এমন হয়ে যায় তাহলে কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন মেয়ে পক্ষের দুটো লোককে ডেকে আনো ছেলে পক্ষের দুটো লক্ষ্যে বসে তোমরা সামনাসামনি আলোচনা করো কার দোষ হয়েছে কার ঘাট হয়েছে কে ভুল করেছে কে ভুল করেনি যদি পারা যায় তাহলে তাদের দুইজনের ভেতরে মীমাংসা করে দাও মীমাংসা হয়ে যাবে আমার বিশ্বাস আল্লাহ রাবুল আলমিন এতগুলো ফর্মুলা কেন দিলেন হতে পারে প্রথম ওষুধটাতেই কাজ হয়ে যাবে হতে পারে তারপরের ওষুধেই কাজ হয়ে যাবে হতে পারে তিন নম্বর ওষুধে গিয়ে কাজ হবে হতে পারে এই তিন নম্বর ওষুধ যদি ফেলিওর হয়ে যায় তো তাহলে শেষের বেলায় অপারেশন এটাই যে দুই পক্ষের মোড়লরা বসে সেটা ভাবনা চিন্তা করে ফায়সলা করে দেবে তাতেও যদি ফায়সলা না হয় অপারেশন যদি সাকসেসফুল না হয় তাহলে অনিবার্য রুগী মরে যাবে রুগীর আর বাঁচার পথ নেই তাই সেইখানে তখন সৃষ্টি হবে কে এখানে আসবে তালাক তালাক হতে গেলে জেনে নিতে হবে বিচ্ছেদ বিচ্ছেদের মানে হলো কি চার চারটা ওষুধ কোনো কাজ দিল না অতএব রুগী চলে গেল ওপার তেমনি স্ত্রী চলে গেল ওপার ও আলাদা হয়ে গেল এবার আপনি অন্য স্ত্রীকে নিয়ে ঘর সংসার সাজান আল্লাহ বলছেন এটা শাস্তির বিধান হজরত আইব আলাই সালাতাম তিনি তার বিবির উপরে একবার ক্ষিপ্ত হয়েছিলেন তার বিবি সম্বন্ধে আমাদের দেশে প্রচলিত নাম আছে রহিমা রহিমা বলে এমন কোনো হাদিস কোরআনে তার নাম লিখা নেই তবে তফসিরের ভিতরে লিখা আছে তার নাম লিসা ওই লিসা নামের মেয়ে ছেলে যখন হজরত আইব আলহ সালাতামের কাছে থেকে সব কিছু সহ্য করে তার অসুখ তার অভাব তার ট্রিটমেন্ট তার শরীরকে ধুয়ে দেওয়া তার খাবার ব্যবস্থা করে দেওয়া এত রকম করে সেবা করে করে করে করে শেষের বেলায় সামান্য একটা কথার কারণে হাজরত আইব আলাই সালাতাম নিজের বিবির উপরে রেগে গেছিলেন কেন রেগেছিলেন তফসিরে অনেক কথা লেখা আছে আমি ওগুলো তুলতে চাইছি না কেন যে সহিয়া হাদিস দ্বারায় তাকে সমর্থন দেওয়া হয়নি তবে একটা তফসিরওয়ালার মতে হচ্ছে এই যে লিসার সামনে এসে ইবলিস বলেছিল তুমি যদি বলো তা আমি তোমার স্বামীকে ভালো করে দিতে পারবো যদি ভালো করে দিই কে ভালো করেছে যদি জিজ্ঞেস করা হয় তো তুমি আমার নাম বলবে তাহলে আমি ভালো করব নাহলে আমি ভালো করব না হজরত আয়ুবকে বললেন এরকম এরকম কথা বলা হচ্ছে তুমি মানবে নাবি আয়ুব বললেন নাউজুবিল্লা যদি আমি ভালো হই আল্লাহ আমাকে ভালো করবেন যদি ভালো আমি না হই আল্লাহ আমাকে ভালো করবেন না তাই বলে কোনো মানুষ আমাকে ভালো করতে পারে না আমি বিশ্বাস করি না এই লিসা তুমি কি করেছো তার উপরে বিশ্বাস করেছো ওটা তো শয়তান কসম খেলেন ভালো হই তোমাকে মারবো যেমনি ভালো হয়ে গেলেন আল্লাহ রবুল আলমিন বলছেন ও আমার নাবি তুমি একটা নির্দোষী মেয়েকে মারার জন্য ফোন করে বসে আছো তো যাক তুমি যখন নাবি মারব বলেছ তখন তোমার কসমটা যেন বরবাদ না হয়ে যায় ভঙ্গ না হয়ে যায় তোমাকে মারতে বলছি কেমন করে মারবে তুমি আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের ভেতর বলছেন খুজ জিগসান তুমি এক মুঠ কিছু লকড়ি বা ঘাস শুকনো নাও যার ভেতরে একশোটা ডাঁটা থাকবে একশো খানা একসঙ্গে করো আর করার পরে তোমার বিবি তার গায়ে তুমি এক আঘাত করো খড়ের আঘাত আবার একশোখানা খড় একসঙ্গে থাকবে থেকে এইভাবে তুমি মারবে তুমি কসম খেয়েছিলে বলে তাহলে তোমার কসমটাও পুরা হয়ে যাবে আর তোমার বাড়িওয়ালিকে তোমার মারাও হয়ে যাবে কাজে ও বাঁচবে এও বাঁচবে তোমাদের দুজনেরই সম্মান থেকে যাবে আল্লাহ তালা এই আদেশটা দিয়েছিলেন এবার এগুলো হচ্ছে মশলার ব্যাপার এভাবে যদি বর্তমান যুগের কাউকে একসঙ্গে কোড়া করে তাকে যদি মারা যায় তাহলে মারা যায় যে না যায় যে নয় বন্ধুরা আমার অনেক আলেমে দিন বলেছেন এটা আল্লাহ রবুল আলমিন হাজাতে আয়ুব আলাই সালাতামকে খাস করে আদেশ দিয়েছিলেন এটা তার জন্য হচ্ছে এক্সেপশনাল ঘটনা আমার আপনার জন্য নয় আর এভাবে যদি আমরা কোনো ব্যভিচারীকে শাস্তি দিই কোন অপবাদ দানকারীকে শাস্তি দিই তাহলে এতে শরীয়ত বহাল হবে না আর এভাবে শাস্তি ঠিক হবে না এটা হয়ে যাবে ঘুষখড়ি এটা হয়ে যাবে ডুপ্লিকেসি এটা হয়ে যাবে জালবাজি কাজে মারতে হবে যদি একশো কোড়া মারতে যদি হয় আশি কোড়া তাহলে একটা একটা একটা করেই মারতে হবে যাতে করে ওই কোড়াখানা তার গায়ে টাচ হয় এবং সে যেন ব্যথা পায় এভাবেই তাকে মারতে হবে এটা হচ্ছে শরীয়ত সম্মত কথা যাই হোক আমি আপনাকে বুঝাতে চাইছিলাম যে যদি সাজা বা শাস্তি দেওয়ার দরকার লাগে তাহলে ইসলাম শাস্তির ব্যবস্থা করে দিয়েছে এখানে আমার অনেক মা বোন আছেন যারা এই বিষয়টাকে জানতে গিয়ে বলবেন স্ত্রীকে মারার কথা খুব বললে মৌলানা সাহেব কিন্তু স্ত্রীর কোনো অধিকার আছে স্বামীর বিরুদ্ধে মায়েরা আমার বোনেরা আমার একশো বার ইসলাম হচ্ছে ইনসাফের দিন ইসলাম হচ্ছে শান্তির দিন এখানে অশান্তির কোনো জিনিস নেই এখানে নাইনসাফির কোনো জিনিস নেই আল্লাহ রব্বুল আলমিন মেয়েদেরকেও পাওয়ার দিচ্ছেন তোমার যদি ইচ্ছা হয় তোমার স্বামীর যদি কোনো দোষ দেখতে পাও তাহলে সরাসরি তুমি কাজীর কাছে যাও কাজীর কাছে গিয়ে তুমি কেস দায়ের করে দাও তোমাকে কেস দায়ের করার অনুমতি সারিয়া দিচ্ছে তোমার স্বামীর ভুল তুমি শুধরাতে পারো না অতএব তুমি আলেমে দিনের দ্বারস্থ হও দিয়ে বলো যে আমার স্বামীর ভেতরে এই দোষ আছে তোমরা এই দোষটাকে সারিয়ে দাও এ আদালতে যাওয়ার পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন স্ত্রী কেউ দান করেছেন এমনটা নয় যে সব পাওয়ার পুরুষের হাতেই দেওয়া আছে স্ত্রীকে একটুও পাওয়ার দেওয়া হয়নি এটা নয় এটা যদি হতো তাহলে ইসলামের ভেতরে মুসাওয়াত ইসলামের ভেতরে বরাবরই সমান্তরাল এটা ইসলাম আর হতো না এটা এক পক্ষ হয়ে যেত আর আল্লাহ রাবুল আলমিন এইটাকে একতরফা আইন করবেন না বলে নরকে যেমন দিচ্ছেন পাওয়ার তেমনি নারীকেও দিচ্ছেন পাওয়ার তুমি ইচ্ছা করলে তোমার পাওয়ারকে তুমি ব্যবহার করতে পারো কিন্তু নারী যখন তার কোনো অবজেকশন কোনো অভিযোগ আর অভিযোগকে কেন্দ্র করে যদি স্বামীর উপরে সে নালিশ করতে যায় তো তাহলে অ্যাকশনটা সে নিজে নিজে নিতে পারবে না তাকে অ্যাকশন নেওয়ার জন্য কাজীর দ্বারস্থ হতে হবে গ্রামের মোড়লের বা কোনো সালিসের তাকে পক্ষে গিয়ে সেখান থেকেই তার ইসলাহ করার এবং সংস্কার করার পথ তাকে বের করতে হবে একাই একাই কোনো স্ত্রী তার স্বামীকে সাজাও দিতে পারবে না হাত তুলতেও পারবে না মারতেও পারবে না গাল দিতেও পাবে না এটা তার অধিকারের মধ্যে পড়ে না তবে কাজী তো অধিকার দেয় দেশের শাসক তো অধিকার দেয় হাকেম রায় তো রায় দেয় এবং ইনসাফ এনে দেয় তাহলে আপনি আর কি চাইছেন ইসলাম দিয়েছে না দেয়নি এটাই হচ্ছে আমার কাছে দেখার বিষয় আল্লাহ রবুল আলমিনের কাছে নেক তামান্না করছি আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন ওয়াখরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন Dr. Zakir Naik's Kelantan Tour, hosted by the Chief Minister of Kelantan this August 7th, 8th and 9th, 2019. The tour will be telecast live around the world on Peace TV network, Facebook and YouTube. Get ready to witness eminent discourses live on the personal invitation of the Chief Minister, State Government of Kelantan, Ustaz Dato Haji Ahmed bin Yaqub. Dr. Zakir Naik will deliver public talks. To enter the fold of Islam. Inshallah on Wednesday, 7th August 2019 at 8:15 p.m. Malaysian time and 4:15 p.m. UAE time. Witness Farik Naik's insightful analysis in public on Prophet Muhammad, the liberator of humanity, followed by Dr. Zakir Naik's public talk on Quran, the path to happiness at Kelantan Trade Center, Kota Bharu, Malaysia. Inshallah on Thursday, 8th August 2019 at 9 a.m. Malaysian time and 5 a.m. UAE time. Dr. Zakir Naik will give a special presentation on misconceptions about Islam, followed by an open question and answer session at the main banquet hall, Kota Darul Naim complex. Inshallah, Friday, 9th August 2019 at 1.30 pm Malaysian time and 9.30 am UAE time. Juma khutbah by Farik Naik at Cubankarian Mosque, Kelantan. Inshallah, Friday, 9th August at 9.20 pm Malaysian time and 5.20 pm UAE time. Join Farik Naik in his pragmatic evaluation in public on the impact of the glorious Quran on our lives, followed by a public talk by Dr. Sakir Naik on Islamophobia at Sultan Muhammad IV Stadium, Kota Bharu, Kelantan, Malaysia all public talks of Dr. Zakir Naik will be followed by an open question and answer session. Don't miss the opportunity to attend these pioneering and dynamic public talks. Be there on August 7th, 8th and 9th. People from all religions and faiths are welcome. Watch live on Peace TV network, satellite and mobile app, Facebook and YouTube. Download Peace TV network app now to watch Dr. Zakir Naik's lectures live on your mobiles. Dr. Zakir Naik's Kelantan Tour. لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল